সংক্রান্ত কিছু আলোচনা শুনেছিলাম সাময়িক প্রেক্ষাপট নিয়েও কিছু কথা বলা হয়েছিল হজের ভিতরে কতগুলো ফায়দা আছে তার ভিতরে সবচেয়ে বড় ফায়দা যেটা মানুষের জীবনের পরিবর্তন মানুষের জীবনের আমিত্বকে বিলিয়ে দেওয়া সুপার ইগোকে ধুলিস্বাত করে মানুষ আল্লাহর গোলামে পরিণত হওয়া দিনহীনভাবে মানুষের ভিতরে ছোট বড় আতরাফ আশরাফ রাজা বাদশাহ লোয়ার চেম্বার আপার চেম্বার সকল শ্রেণীর মানুষের ভিতরের বিভেদের পর্দাকে দূরে সরিয়ে দেওয়া এটাই হল হজের একটি অন্যতম ফায়দা বা উপকারিতা লক্ষ লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক রাজা বাদশাহ মন্ত্রী শান্তি ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার আলেমা হাফেজকারী মৌলানা মুফতি ছোট বড় সর্বশ্রেণীর লোক এক একাকার হয়ে একই পোশাকে একই অবস্থানে একদম খোলা আকাশের নিচে বালুর উপরে নিজের দেহটাকে লুটিয়ে দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা এবং মন মানসিকতা তৈরি হয়ে যায় এই হজের পরে যারা উপকৃত হয় তারা তো আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মানুষ আছেন যারা শতবার হজ করেও অগণিত অসংখ্যবার হজ করেও তাদের ভিতরে পরিবর্তন আসে না বুঝা যায় এই হজ তাদের কোনো কল্যাণ পৌঁছাতে পারেনি হজ ইব্রাহিম আলাহাল্লামের স্মৃতি বিজড়িত ইসলামের একটি বুনিয়াদী ফরজ যেই ফরজটার ভিতরে এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবাদতের ভিতরে দুই শ্রেণীর এবাদত আছে এক শ্রেণীর এবাদত হল মালি আর আর এক শ্রেণীর এবাদত হল এবাদতে বাদানি এবাদতে মালি হল যে মাল দিয়ে এবাদত করা হয় জাকাত দেওয়া হয় ফেতরা প্রদান করা হয় দান সাদাকা করা হয় এগুলোতে মাল খরচ হয় শারীরিক তেমন কোনো পরিশ্রম নাই পক্ষান্তরে কিছু এবাদত আছে সেটা হল বাদানি শারীরিক এবাদত যেমন সালাদ আদায় করা শ্যাম পালন করা এই সমস্ত এবাদতে পয়সা খরচ হয় না কিন্তু শারীরিক পরিশ্রম এবং কষ্ট হয় কিন্তু হজ এমন একটা এবাদত যেই এবাদত এবাদতে মালি এবং এবাদতে বাদানি একটা মোটা অঙ্কের পয়সা গুনে রাখতে হয় জমা দিতে হয় হজ করবার জন্য একটা মোটা অঙ্কের পয়সা লাগে যেই পয়সাটা অনেকেই জোগাড় করতে পারেন না অথচ মন কাঁদে মক্কায় যাওয়ার জন্য কিন্তু যেতে পারেন না এরকম সুযোগ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জোটে না বহু মানুষ আছে যাদের মনটা মক্কার ঘরের দিকে ঝুলে আছে কিন্তু যাবার সুযোগ হয় পয়সা নেই তাই যেতে পারেন মাল লাগে আর শারীরিক পরিশ্রম লাগে রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাহাবাই কেরামগণ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম নারীদের উপরে কি জিহাদ ফরজ আছে বলে হ্যাঁ নারীদের উপরেও জিহাদ ফরজ আছে এমন জিহাদ নারীদের উপরে ফরজ লা কেতা লাফি হে যে জুহাদের মধ্যে কোনো মারামারি নেই যার মধ্যে কোন মারামারি কাটাকাটি নেই মারামারি কাটাকাটি বিহীন যুদ্ধ না মারামারিবিহীন জিহাদ এই জিহাদ নারীদের উপরে ফরজ সে কোন জিহাদ যেই জিহাদে মারামারি নেই রাসুল্লাহ সাল্লাম বললেন সেই জিহাদ হল হজ নারীদের হজটাই হল তাদের জন্য জিহাদ একজন বয়স্ক মানুষ বা একজন অসহায় রমণী বা একজন বাচ্চা মানুষ তাদের জন্য হজটা বড়ই কঠিন যারা যুবক আছেন তাদের জন্য খানিকটা সহজ হলেও পুরাটা সহজ নয় এই হজ এর মধ্যে মাল ক্ষয় হয় এই হজের মধ্যে মাল ক্ষয়ের পাশাপাশি শারীরিক প্রচুর পরিমাণ পরিশ্রম হয় কি পরিমাণ পরিশ্রম হয় যারা হজে গিয়েছেন তারাই জানতে পারেন তারাই বুঝতে পারেন টাইম মতো খাওয়া নাই টাইম মতো নাওয়া নাই প্রস্রাবখানায় লাইন বাথরুমে লাইন হ্যাঁ উজুখানায় লাইন মসজিদের মধ্যে ঠেলাঠেলি ভিড় কঙ্কর নিক্ষেপ করার সময় পরিশ্রম মিনা থেকে মুজদালেফায় যাওয়ার পরিশ্রম আরাফার ময়দানে পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম পাঁচ দিনের ভিতরে শরীর একদম তসনস হয়ে যায় এমনকি বহু মানুষের ক্রাউডি পরিবেশ ধুলা বালু ময়লা আবর্জনা বিভিন্ন রকমের ইয়ে থেকে ভাইরাস ইনফেকশন হয়ে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে যান অনেক হাজি সাহেবান হজের পরে একদিকে এবাদতে মালি এবাদতে বাদামি আর দিক দিয়ে এই এবাদতটা হল তাম পৃথিবীর সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জমায়েত করবার জন্য এক সুবর্ণ সুযোগ তাম পৃথিবীর কত জাতির মানুষ কত ভাষার মানুষ কত বর্ণের মানুষ কত ধরনের মানুষ সেখানে জমা হয় সবাই তাওহিদের বলে বলিয়ান হয়ে তাওহিদের পতাকা উড্ডয়ন করবার জন্য তাওহিদি জজবায় অনুপ্রাণিত হয়ে তাওহিদের কাজে সবাই তাদের পোশাকও এক তাদের মুখের ভাষাও এক লব্বেক আল্লাহ লব্বেক لبیک لا شریک لک لبیک ان الحمد والنعمت لک والملک لا شریک لک لا الہ الا اللہ لا شریک لہ الملک الحمد لہل قدیر لا الہ الا اللہ انجز ونصر الاحزاب لا الہ الا اللہ وحدہ لا شریک لہ اللہ نبی صلی اللہ علیہ وسلم بولے সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া তাম পৃথিবীর সকল মুসলিমের জন্য তার সারা বছরের ভিতরে সবচেয়ে উত্তম দোয়া এবং উত্তম দোয়ার টাইম হল আরাফার ময়দানের দোয়া আল্লাহ নবী সাল্লাম বলেন আরাফার দোয়ার ভিতরে আবার উত্তম দোয়া হল লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ নবী বলেন কুলতুহু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি এই দোয়াটা আমি নবী আরাফার ময়দানে পড়েছি আর আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল এই দোয়া কোন নবীর কাছ থেকে বাদ পড়ে নাই যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের একটি কমন দোয়া ছিল আরাফার ময়দানে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা আরাফার ময়দানের খতিব সাহেব দুই সালে সম্ভবত খোদবা আমি শুনতেছিলাম খতিব সাহেব খোদবার মধ্যে বলছিলেন আজকে তামাম পৃথিবীর মুসলিম তামাম পৃথিবীর রাজাবাদশাহ তাম তামাম পৃথিবীর জ্ঞানীগণ তামাম পৃথিবীর আলেমলামা সবাই জমায়েত হয়েছেন আরাফার ময়দানে কতই না উত্তম হতো তাম পৃথিবীর সকল মুসলিম যদি ঐক্যবদ্ধ হতে পারত তাম পৃথিবীর সকল মুসলিম ঐক্যবদ্ধ হতে পারত তাহলে কতই না উত্তম হতো কতই না ভালো হতো কথা প্রসঙ্গে কথাটা আবার এসে যায় যে আমাদের দেশে যে মুসলিম এই মুসলিমদের এক শ্রেণীর মুসলিম আছেন সৌদি আরবকে গালিগালাজ করতে পারি তারা কিছু সৌদি আরবের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারলে তারা খুশি মিথ্যা গুজব বানাওয়ার কাহিনী সেগুলি তুলতে পারলেই খুশি আল্লাহ আকবার নিজের আমলের খবর নাই নিজের হিসাবের খবর নাই নিজের দেশের খবর নাই নিজের এলাকার খবর নাই নিজের দায়িত্ববোধের খবর নাই আর একজনের দায়ভার নিয়ে একদম মাথায় রাত্রে ঘুম ধরে না এরা মুনাফেক শ্রেণীর লোক এরা শিয়াদের প্রভাবে প্রভাবিত লোক এরা খারিজি আকিদায় প্রভাবিত লোক এরা হলো বড় ভয়ানক সতর্ক থাকতে হবে তোমার হাসপাতালটা সৌদি আরবের টাকার তুমি খেয়াল করো না তোমার ব্যাংকটা সৌদি আরবের টাকার তুমি হিসাব করো না তুমি যে মসজিদে সালাত আদায় করো ওটা সৌদি আরবের টাকা তুমি হিসাব করো না তোমার দেশের গরিব দুঃখী মানুষ রিলিফ খায় সেটা সৌদি আরবের টাকা হিসাব করো না তোমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্যবসা করে খায় সৌদি আরবে তুমি হিসাব করো না তোমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৌদি আরবে আরব বিশ্বে তারা কাজকর্ম করে খায় খেয়াল করো না দেখায় দাও একটা মসজিদ যেই মসজিদটা ইরানের টাকায় হয়েছে দেখায় দাও একটা মসজিদ একটা টিউবওয়েল দিয়ে টিউবওয়েলটা ইরানের টাকা হয়েছে কোথায় আছো তোমরা কোথায় বাস করো কি করো কি না করো হিসাব করে পারো না ভালো করে শুনে রাখেন আরাফার ময়দানে যে পানিটুকু ব্যবহার করে বন্দোবস্ত করে সৌদি সরকার ওই পানির বন্দোবস্ত করতে হলে তোমার মাথার ঘাম পায়ে পড়বে তোমার বাপ দাদার সমস্ত জমি জায়গা বিক্রি করলে আরাফার ময়দানে একদিন পানির দাম দিতে পারবে না পানিতে বন্যায় দেশ ভাসে আমাদের দেশ বন্যায় ভাসে মানে পুকুরে পানি হাওরে পানি বাহরে পানি এই পানিটা ট্যাপ দিয়ে রিফাইন করে মানুষের ঘরে উঠায় দিতে গলদ ঘর্ম হয়ে যায় সোহান আল্লাহ গত পরশু দিন রাতে সেই ট্রেন পড়ে গেছে আপনার সর্দার রোডে গত পরশু দিন রাতে পড়েছে তেলের ট্যাঙ্ক লরি রাত চলে গেছে কালকে দিনে ট্রেনের শিডিউল রাষ্ট্রের যাতায়াত শিডিউল সব বাতিল হয়েছে হাজার হাজার ছাত্রদের পরীক্ষা নিরীক্ষা তাদের যে কি দুর্গতি আর কি দুর্দশা রেল স্টেশনে কিয়ামত ঘটে গেছে মনে হচ্ছে কিয়ামত হয়ে গেছে হাজার হাজার যাত্রী নারী পুরুষ লাগেজ ব্যাগেজ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পরীক্ষার্থী ছাত্ররা বিভিন্ন কাজে কর্মে যারা যাচ্ছে একজনের আম্মা অসুস্থ আর একজনের অপারেশন হবে তারা আমার কোনো ব্যবস্থা নাই চোখের ফলকে বাসের যত টিকিট ছিল সব টিকিট শেষ হয়ে গেছে হাজার হাজার ট্রেনের যাত্রী সমস্ত যাত্রীর যত চাপ সব বাসের উপর বাস আজকে সারাদিন নেই সারা রায় তো নেই কালকে দিনের দুপুরের পরে বাসের টিকিট আছে দিলে নেন সামান্য একটা ঘটনা সামান্যই বলি আর অসামান্যই বলি যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্ট চলে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনার রিকভারি দিতে এবার এই ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয়েছে বিপর্যয় ঠিক করতে আবার এক সপ্তাহ লেগে এক সপ্তাহ না লাগে তিন চার দিন তো লাগবেই এফেক্ট পড়বে এটা পুরা যাত্রীর উপর এফেক্ট পড়বে তাহলে আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থাটা কি একটা পরিবেশ বা একটা পরিস্থিতি ঘটে গেলে সেটাকে নিয়ন্ত্রণে আনতে এত চেষ্টা করা হয় তারপরে হয় না আমি কাউকে দোষারোপ করবার জন্য বলিনি প্রবলেম ইজ প্রবলেম অলা ইজ প্রবলেম প্রবলেম তো প্রবলেম প্রবলেম সবসময়ের জন্য প্রবলেম আল্লাহ আকবর কিন্তু এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না গো কোনদিন শোনেন নেই যে এক সেকেন্ডের জন্য হাজিরা অন্ধকারে ছিল এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ হাজিদের সাথে এরকম করে না যে হাজিরা অন্ধকারে হাতরা ছিল আল্লাহ আকবর তোমার কি সুন্দর বন্দোবস্ত আর কি সুন্দর ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন যাকে পছন্দ করেন তার হাতেই দায়িত্ব দেন কুলিল্লাহ মালিক মুলকে তুতিল মুলকা মান্তাসা কোনটা বলি আর কোনটা সারি একটা বলতে গেলে আর একটা মনে পড়ে পদ্মা সেতুতে মাথা লাগবে কে কে মাথা দিতে রাজি আছেন রেডি হন কত বড় বেহায়া কত বড় অসভ্য কত বড় বেয়াদব যে দেশের মাটিতে থাকে আবার দেশের এতবার একটা বিশাল একটা প্রজেক্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে প্রশাসনকে অনুরোধ করব ছেলে ধরা আছে ছেলে ধরা থাকবে বা ছেলে ধরা আছে আগাগুড়াই আছে ছেলে ধরা এরকম এক শ্রেণীর খারাপ মানুষ এগুলি থাকবে আল্লাহর ফেরস্তা যদি এটাকে নির্মূল করবার চেষ্টা করে নির্মূল করা সম্ভব নয় তবে নিয়ন্ত্রণে রাখতে পারে কথাটা আবার ভালো করে কালকে আবার বলে দিন না আমানুল্লাহ মাদানি ছেলে ধরার পক্ষে বলতে ছেলে ধরা থাকবে তার মানে দুর্নীতি অনিয়ম কিয়ামত পর্যন্ত থাকবে কিছু না কিছু থাকবে দুর্নীতি অন্যায় নির্মূল করা যদি সম্ভব হতো তাহলে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের মধ্যে একজন মহিলা সাহাবি চুরি করে তার হাত কাটা হলো ফাতেমা মখজুমিয়া বানি মখজুম গোত্রের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রসুলের সাহাবি মহিলা সাহাবি চুরি করে ধরা পড়লেন হাত কাটার নির্দেশ হয়ে গেল হাদিস তো আপনাদের জানা তো রসুল্লাহ সাল্লামের জামানায় যদি চুরি হয় মহিলা সাহাবি চুরি করেছে চুরি করার কারণে কি হলো হাত কাটার নির্দেশ হয়ে গেল এবার সুপারিশ শুরু হয়ে গেল যে না এটা মর্যাদাবান বংশের মেয়ে একে ছেড়ে দেওয়া হোক রাসুল্লাহ সাল্লাম কি বলেছিলেন অল্লাহে লাউ কানাত ফাতিমা বিন্তু মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি নবী তার হাত কেটে দিতাম আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটতাম হাত কাটা থেকে রিহাই দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে রসুল্লাহ সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের জামানায় কিছু না কিছু ঘটনা অঘটন ঘটেছে ওম্মহাতুল মোমিনদের মধ্যে মাঝে মধ্যে কিছু খুনসুটি থেকে গেছে এগুলি থাকবে কিয়ামত পর্যন্ত এতে কোনো সন্দেহ নাই কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে ছেলে ধরা আছে ছেলে ধরা আছে ছেলে ধরা কে ছেলে ধরে কোথায় পাচার করে সেগুলি যথাযথ গোয়েন্দা সংস্থার লোকেরা কাজ করবে কাজ করে তারপরে দায়িত্বশীলদের কাছে পৌঁছিয়ে দিবে আমাকে একবার এক গোয়েন্দার লোক এসে বলছিল যে আপনার কাছে আমি কিছু তথ্য নিতে চাই তা আমি বললাম যে আপনি সঠিক তথ্য নেবেন না বেঠিক তথ্য নেবেন তো গোয়েন্দার লোক বললেন যে সঠিক তথ্য বেঠিক তথ্য কি কি হবে সেটা তো বললাম যে সঠিক তথ্য হল আমি যেটা বলবো ওটা লিখবেন লেখার পর আমাকে দেখাবেন আমি এই লিখলাম তারপর আমার সিগনেচার নিয়ে যাবেন আপনার লেখার উপরে তাহলে ওটা হবে সঠিক তথ্য আর আমি বললাম একটা আপনি লিখলেন আর একটা আর আন্দা কুন্দার সিগনেচার নিয়ে গেলেন অথবা আমাকে হ্যাঁ, হাত করা পরিয়ে আমাকে আটক করে মার দেওয়া শুরু করলেন আর আমাকে তখন যা বলবেন তাই আমি বলে দেবো এটা হলো বেটিক তথ্য বলে এমন কথা আপনি বলেন কেন আপনি এমন আচরণ করেন কেন তেষট্টি জেলায় বোমা ফোটে তেষট্টি জেলায় ককটেল ফোটে আপনাদের লোকেরা সরকারের দায়িত্বশীলকে সতর্ক করতে ব্যর্থ আপনারা কিসের গোয়েন্দাগিরি করেন কিসের গোয়েন্দাগিরি করেন তারপরে যেটুক বলছিলাম ওটুক আর বলার দরকার নেই থাক শেষে বেচারা হতভম্ব হয়ে চলে গেল তেষট্টি জেলায় বোমা ফুটলো ককটেল ফুটলো আপনারা সরকারকে সতর্ক করতে পারেন না তো বেতনটা খান কিভাবে ছেলে ধরা আছে ছেলে ধরা কোথায় ছেলে নিয়ে যাচ্ছে তদন্ত বাইর করো বাইর করে দেখো পদ্মা সেতুর বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র পদ্মা সেতু হলে পদ্মার ওপারের মানুষের উপকার এপারের মানুষেরও উপকার পদ্মা সেতু হলে গোটা পৃথিবীর সাথে মানুষের বাংলাদেশের পরিচিতি ঘটবে এবং উন্নয়ন হবে বিশ্বব্যাংক যেখানে টাকা দেওয়া বন্ধ করে দিল সেখানে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ চালু করা এবং যে সুন্দর রাস্তা দুই পারে হয়েছে যারা দেখেছেন তারা জানেন not a matter of joke গোটা বিশ্ববাসী বুঝতে পেরেছে যে এদেরকে গরিব মনে করি গরিব হলেও এত গরিব না এদেরকে সাহায্য না দিলেও এদের হিম্মত আছে ভালো আলহামদুলিল্লাহ এখন এই পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র যে পদ্মা সেতুতে মাথা লাগবে কাল্লা লাগবে পদ্মা সেতুতে মাথা ওরা লাগবে বিশ্বাস করবে যারা গরুর পূজা করে ওরা গরুর পূজা করে গজুর গরুর পূজারি গরু হল আমাদের খাদ্য গরু হল আমাদের খোরাক গরু হল আমাদের উপাদেয় খাদ্য গরুর গোস্ত আমরা খেয়েছি খাব আমিও বলি আবার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার তিনিও বলেন গরুর গোস্ত আগেও খেয়েছি এখনো খাচ্ছি ভবিষ্যতে খাবো এটা একটা খাদ্য পটল কেন কাটা হলো আলু কেন কাটা হলো এটা কেন জবাই করা হলো লাউকে কেন কাটা হলো কুমড়াকে কেন জবাই করা হলো এত কথা তো নেই এত কথা কেন যাই হোক গরু হলো আমাদের কুরবানি গরু হলো আমাদের কুরবানি আর এদের গরু হলো মা আর মানুষ হলো কুরবানি নর বলি নর নর বলি এই যে মানুষকে বলি দেওয়া বা মানুষকে উৎসর্গ করা এগুলি আইয়ামের জাহেলিয়তের জামানায় ছিল ইসলাম আসার পূর্বে ইসলাম আসার পূর্বে মানুষকে বলি দেওয়া হতো মানুষকে কুরবানি দেওয়া হতো ইসলাম আসার পূর্বে জাহেলিয়াতের জামানা এটা ছিল এখনো সেই জাহেলদের যারা পত্তলিকতায় বিশ্বাসী তাদের লাগে মা গঙ্গাকে ভোগ দেওয়া লাগে মা গঙ্গাকে চিনি দেওয়া লাগে মা গঙ্গাকে দুধ দেওয়া লাগে অনেক কিছু দিতে হয় না হলে মা গঙ্গা রেগে যায় রেগে যায় জাহাজ ডুবে যায় ঠিক ওই হিন্দুয়ানি আকিদার সেম প্যারাল আকিদা হল ওই বেদাতি মুশ্রেকদের কিন্তু মুসলমানদের কুরবানিটা কি মুসলমানের পশু কুরবানি হবে মানুষ কুরবানি হবে না পশু কুরবানির দায়ে মানুষকে জবাই করে মারছে গরু জবাই করার দায়ে মানুষকে জবাই করছে এরা হলো গরুর পূজারী এরা হলো গরুর পূজারী যখন মানুষের ভিতরে তাওহিদ থাকে না তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না أعوذ بالله من الشيطان الرجيم واذكر نبع ابني آدم بالحق بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واذكر نبابنا آدم بالحق واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا হে নবী আপনি আদম আলিহি সালাতামের দুই সন্তানের সেই হৃদয় বিদারক ঘটনাটা আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান এজ করবা قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر যখন তারা দুই ভাই কুরবানি করেছিলেন একজনেরটা কবুল হল আর আর একজনেরটা কবুল হয়নি যারটা কবুল হল না সে বলে আমি তোকে খুন করব এই খুন করা এই অস্ত্র প্রয়োগ করা এটা হল দুর্বল লোকের আলামত দলিলবিহীন লোকের আলামত যে লোক অস্ত্র প্রয়োগ করে বুঝতে হবে তার দলিল নেই নিজের জমি চাষ করতে পর্সা লাগে আর পরের জমি জবরদখল করতে অস্ত্র লাগে লাঠি লাগে অস্ত্রকে ব্যবহার করে অস্ত্র হল দুর্বলের হাতিয়ার আর এই দুর্বলের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল যে তার হাতিয়ার হল গালিগালাজ গালিগালাজ কোন সবল মানুষ করে না গালিগালাজ করে দুর্বল মানুষ কয়লালাক তুলান্নাক قال إنما يتقبل الله من المتقين কেবলমাত্র মুত্তাকিনদেরটাই আল্লাহ কবুল করেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন তুমি যদি আমাকে মারার জন্য হাত তোলো আমি কিন্তু তোমাকে পাল্টা জবাব দিব না মুত্তাকিনদেরটা কবুল হয় যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভীতি আছে তারটাই কবুল হয় মুত্তাকিন ছাড়া গায়ের মুত্তাকিনের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না লাইয়ানার আল্লাহ لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم জাহেলিয়াতের জামানায় পশু জবাই করে পশুর কুরবানির গোস্ত এবং রক্ত এই রক্ত দিয়ে দেবতার শরীরে কুরবানির রক্ত মালিশ করে দিত দেবতার গায়ে কুরবানির রক্ত মলে দিত জাহেলিয়াতের জামানায় আর দেবতার মাথার উপরে কুরবানি গোস্ত কিছুটা রেখে আসত এখন এই জাহেলিয়াত শুরু হয়েছে এক শ্রেণীর যুবক যুবতী এরা বুঝে করুক আর না বুঝে করুক কুরবানির পশু পায়ের সাথে কুরবানির পশুর রক্ত পায়ের সাথে ডলে দেয় কেন এতে রোগ ভালো হয় সোভান কুরবানির পশুর রক্ত পায়ের সাথে ডলে দিলে রোগ ভালো হয় এই হলো তাদের দাবি অথচ কুরবানিটা করা হয় পশুটা জবাই করা হয় কেন এই জবাইয়ের হিকমতটা হলো এই যে মানুষের এই পশুর ধমনী বাহিত যত রকমের রোগ আছে পশু যারা বাহিত রক্ত বহন করে চলে মানুষ হোক আর পশু হোক তাদের মেজর প্রবলেমগুলি রক্তের ভিতরে থাকে যার ফলে একজনের জ্বর আসে জ্বর আর ছোটে না ডাক্তার বলে ব্লাড টেস্ট করে আনে একজনের এটা প্রবলেম দেখা দিয়েছে শরীর চুলকায় খালি গুটাকাটি হয় ব্লাড টেস্ট করে আমি একজনের এটা হচ্ছে ব্লাড টেস্ট করে আমি আর একজনের ওটা হচ্ছে ব্লাড টেস্ট করে প্রথম কাজ হল ব্লাড টেস্ট করা তার মানে মেজর প্রবলেম সিংহবাগ রোগ সবকিছু ভাইরাস ক্যান্সার যা আছে সব পরিবহন করে রক্তে এই জন্য ইসলাম দেখেন যে কোনো দূষিত রক্ত যদি কোনো পশুর মধ্যে থাকে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করে যখন সেই রক্তটা বের করে দেওয়া হয় দামাম মাসবু ফিনকি দিয়ে যে রক্তটা বেরিয়ে যায় এই রক্তের সাথে সেই রক্তের ভিতরে যত জীবাণু ছিল সব জীবাণু বের আল্লাহ আকবর এখন সেই জীবাণুবাহিত রক্ত যেই রক্তটা খাওয়াও হারাম যেই রক্তটা খাওয়াও হারাম প্রবাহিত রক্ত আর যেই রক্তটা থাকে দামুল উরুক একটা হল দাম মাসফু আর একটা দামুল উরুক দামুল উরুক হলো যেটা গোষ্ঠের ভিতরে কোষের ভিতরে থাকে জবাই করে ফ্রি ফ্রাঙ্ক ছেড়ে দিবেন রক্ত যেটা বেরিয়ে গেল এরপরে বাকি রক্ত যেটুকু থাকলো গোষ্ঠের কোষের মধ্যে সেই রক্ত হালাল এবং এই রক্তগুলি গোষ্ঠের জন্য খুব সুস্বাদু ওই রক্ত সহ যদি গোস্ত না ধুয়ে যদি রান্না করতে পারেন খেয়ে দেখবেন কিরম টেস্ট মাছ যদি বিশেষ করে ইলিশ মাছ আগে সাল তুলে তারপর ওটা ধুয়ে নিয়ে তারপর পিস বানাবেন ওর ভিতরে যে রক্তটা থাকে ওই রক্ত সহ যদি রান্না করে খেতে পারেন তো দেখবেন রসুল্লাহ সাল্লাম এই রক্ত পছন্দ করতেন যেটাকে দামুল রূপ বলা হয় যখন গোষ্ঠ উতলাইতে থাকত তখন গোষ্ঠের ভিতরে কোষের রক্তগুলি উপরে ফেনা আকারে উঠে যেত এটা রসুল্লাহাম খুব আগ্রহ করে গ্রহণ করতেন খেতেন যেই রক্তটা বিষাক্ত সেটা হলো প্রবাহিত রক্ত আর এই প্রবাহিত রক্তটা গায়ে মলতেছে সুভান আর বলতেছে এটা দ্বারা রোগ ভালো হয় জাহিলিয়াত আবার ফিরে আসতেছে কুরবানির নামে আবার জাহেলিয়াত ফিরে আসতেছে কুরবানির উপরে বসে সকালবেলা প্রশ্ন উত্তরে অবশ্য আমি বলে দিয়েছি কুরবানির উপরে বসে বসে অসভ্য বেহায় নারী পুরুষ ছবি তুলতেছে আর এটা ফেসবুকে আবার আপলোড করছে ফেসবুকে আপলোড করে দিচ্ছে গোটা বিশ্ববাসীকে নিজেদের বেহায়াপনা এবং নিজেদের হিংস্রতা দেখাচ্ছে সেটা পশু সেই পশুকে কুরবানি করার অর্ডার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে তার গোস্ত খাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ যদি আমার গোস্ত তার জন্য হালাল করে দিত আল্লাহ যদি মানুষ কুরবানি করবার অর্ডার দিয়ে দিতেন আর পশুদেরকে বলতেন তোমরা রাজত্ব চালাও আর বছরে বছরে মানুষ জবাই করে খাও যে আল্লাহ পশু জবাই করার অনুমতি দিয়েছেন সে আল্লাহ ইচ্ছা করলে মানুষ জবাই করার অনুমতি দিতে পারে না প্রত্যেক বছরে একটা করে বলি দেওয়া লাগবে প্রত্যেক বছরে সন্তান কুরবানি করতে হবে এরকম অর্ডার আল্লাহ দিতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ পাক দয়াময় দয়ালু মানুষকে সম্মান দিয়েছেন কুরবানির পশুটাও সম্মানী তাকে আমরা জবাই করতেছি সেটা হল আল্লাহ শেয়া যা লিখে অমাইন শাহের আল্লাহ ফাইন তাকুয়াল কুলু রসুল আয়ামের জাহেলিতে জামানায় যদি কুরবানির পশু দেখত তাহলে জাহেল আরবের লোকেরাও সেই কুরবানি পশুকে সম্মান জানাত রসুল্লাহ সাল্লাম যখন সোহাইবিন আমরের সাথে হুদাইবিয়া সন্ধি করলেন সাহাবিদেরকে বলেন কুরবানির পশু সহ সামনে আগায় যাও কুরবানির পশু সাথে আছে কুরবানির পশুকে তারা সম্মান জানাত কারণ এটা হল আল্লাহর সায় আল্লাহ পাকের নিদর্শন তাকুয়াল কুলুব বলছিলাম যে কুরবানি গোস্ত নিয়ে রক্ত নিয়ে এটা জাহিলিয়াতের জামানায় ওই দেব দেবীর গায়ে মলে দিত এবং মাথার মধ্যে গোস্ত রাখত ইসলাম যখন এসে গেল তখন সাহাবিদের মধ্যে কেউ কেউ এরকম প্রস্তাব দিলেন যে আমরাও এরকম কিছু করি আমরাও কিছু গোস্ত কাবা ঘরে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 কোন সময় ভুলেও যাই মানুষ হিসাবে হতেও পারে তাহলে আপনার আচরণ আপনি যে বললেন খেয়ে আসলেন আমার বাড়িতে আর এত তাড়াতাড়ি ভুলে গেলেন এই যে খাওয়ার খুঁটা দিলেন আজকে থেকে মনে থাকবে যে এই লোকটা খুঁটা দেওয়া লোক ওই লোকটা এত টাকা আপনাকে দিল কি করে সে জন্য দোয়া করেন কি করে তার একটা দিনের আমল তার একটা দিনের কাজ সেই কাজটার জন্য আমার এখনো দোয়া আসে আমি মসজিদের ক্ষতি দোতলায় আছি নিস্তলাতে উনি দাঁড়িয়ে আছেন মসজিদের মুতাওয়াল্লি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধার কমান্ডার ডাক্তার আলহাজ আনিসুজ্জামান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধার কমান্ডার তিনি হলেন মসজিদের মোতালি মসজিদের নিচে সিঁড়ির নিচে দাঁড়ায় বলছেন খতিব সাহেবকে একটু সালাম বলো তা আমি নেমে আসলাম নেমে এসে দেখি থরথর করে কাঁপছে ভদ্রলোক দাঁড়ায় থাকতে পারতেছে না সিঁড়ি ধরে দাঁড়ায় কি হয়েছে আপনার তো বলছে আমি কিছু কথা বলবার জন্য এসেছি তবে আমাকে আগে ক্ষমা করুন তারপর আমি কথা শুরু করি ক্ষমা করতে হবে কেন বলে আপনি ক্ষতি মানুষ ওখানে গিয়ে দেখা করাটা আমার দরকার ছিল কিন্তু আমি আপনাকে ডেকে পাঠাইছি আমি যে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারি না অপারগ এই অপারগতার কারণে আমি আপনার সাথে বেয়াদবি করেছি আমাকে আগে ক্ষমা করুন তখন দারিমুস আমার গজায়নি সেই সময়ের ঘটনা আর এই ভদ্রলোক মোস্ট অনেক ব্যক্তি এই লোকটা এইভাবে কথাটা বলছে তারপর বলেন আপনার কথা কি বলে আমার পেসমেকার অচল হয়ে গেছে কাজ করতেছে না আমি হয়তো মারা যাব আমার জন্য দোয়া করবে আর কিছু কয়েকটা কথা বলেন এই কথাগুলি আপনি মনে রাখবেন এই কথাগুলি যেন বাস্তবায়ন হয় মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি এই বলে ভদ্রলোক চলে গেলেন তার একটা দিনের আচরণ তার একটা দিনের কথা যখন মনে ওঠে আশ্চর্য হয়ে গেল যখন বলা মাদ্রাসা করতে হবে কে কি দিবেন দেন বলে আমার দেড় বিঘা জমি আছে রেল লাইনের ধারা আমি দিয়ে দিলাম চোখের পলকে এক নিঃশ্বাসে বলে দিল দেড় বিঘা জমি আছে দিয়ে দিলাম দেড় বিঘা জমি সবাই দিক এটা আমি বলি না কিন্তু উনি যে দিয়েছেন উনি যে সক্ষম হয়েছেন জীবনের সব কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন রুগীকে ফিরিতে দেখেছেন দেখেছেন আবার কোন সময় রুগীর ওষুধ কেনার টাকা না থাকলে মাংনাতে ওষুধ বন্ধ দিয়েছে তিনি একজন সফল ডাক্তার আল্লাহ তাকে জান্নাত নসিব করল তার আমলের কারণে তাকে ভালোবাসি আমি তার কথার কারণে তাকে ভালোবাসি আপনার ভিতরে যখন তাকও আসবে আপনার ভিতরে যখন পরিবর্তন আসবে তখন অবশ্য অবশ্যই আপনার ভিতরে মানুষ মন ঝুঁকে যাবে আমার মন যদি না ঝকে আরেকজনের যদি মন না ঝকে আল্লাহ রব্বুল আলমিন সেই খিজির আলাহ সাল্লামের মতো মানুষকে দিয়ে আপনার সন্তানের মতো আল্লাহ করাবে খিজির আলাহ সাল্লাম সেই ভাঙা ওয়ালটা মেরামত করে দিলেন মেরামত করে দিলেন মুসা আলাহ সাল্লাম বলেন ওদেরকে খেতে চাইলাম তো খেতে দিল না তাদের ওয়ালটা মেরামত করে দিলেন কেন ওয়াম্মাল জিদারু ফাকান আলী গুলা মাইনি ইয়াতি মাইনি ওয়াকানা আবু হুমা সলেহা আল্লাহ আকবর ওয়াকানা আবু হুমা সলেহা তাদের পিতা মাতা ছিল নেককার সেই নেককার লোক নাবালক সন্তান পৃথিবীতে রেখে চলে গেছে আর সেই নাবালক সন্তানের সম্পদ রয়েছে ওয়ালের নিচে এই ওয়ালটা যদি ভেঙে পড়ে যায় তাহলে ওয়ালের নিচের গচ্ছিত সম্পদ বের হয়ে গেলে ওরা এখনো মেসুড হয়নি অন্য লোক নিয়ে খায় ফেলবে খায় ফেললে এতিমের মাল সংরক্ষণ হলো না এতিমের বাপ ভালো মানুষ ছিল মা ভালো মানুষ ছিল এই বরকতে এই ওসিলায় আল্লাহ রব্বুল আলমী সেই ভালো মানুষের সন্তান এতিম তার রেখে দেওয়ার সম্পদকে সংরক্ষণ করার জন্য খিজির আলাহাল্লামকে সেই রাজমিস্ত্রি আর মুসা আলাহাল্লামকে রাজমিস্ত্রি যুগালদার বানিয়ে সন্তানের সম্পদকে আল্লাহ হেফাজত করবে তাহলে আমাদের কাজ কি আমরা যদি ভালো হয়ে চলতে পারি তাহলে আপনার সন্তান কি খেয়ে মরবে আপনার সন্তান কোথায় যাবে আপনার সন্তানের কি অবস্থা হবে ভবিষ্যৎ কি হবে সেটা আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক দেখবেন যে এই লোকটার সন্তান এই লোকটা এই ছিল আমি আমানুল্লাহ মাদানি যদি মারা যাই আর আমার ছেলেরা যদি আসে আপনার কাছে অসহায় হয়ে আপনারা ফিরাই দেবেন না বলেন এই লোকটা আমাদের মসজিদের খেদমত করত মরে গেলে পর তখন মনে পড়বে যে এই লোকটার ভিতরে এই গুণ ছিল বাঁচে থাকতে শুধু দোষটা চোখে আসে মরার পরে মানুষের মানুষ যখন হারায় ফেলে তখন বলতে এই লোকটার মধ্যে একটা গুণ ছিল এটা ছিল যখন সেই কথাটা মনে পড়বে আপনি আজকে যার সাথে খারাপ আচরণ ঝগড়া হচ্ছে খুনসুটি হচ্ছে সেই লোকটা যখন মারা যাবে তখন মনে হবে যে হা লোকটা চলে গেল লোকটা তো খুব ভালো মানুষ ছিল হাসি মুখে ছাড়া কথা বলতো না যখন যা কিছু তো কিছু দান করতেন আল্লাহ আকবর যখন যা কিছু তো হতো তাহলে মুক্তাকিন যদি আপনি হতে পারেন মুক্তাকি যদি আমরা হতে পারি আমরা যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারি তাহলে এই তার প্রভাবটা নেক্সট জেনারেশনের মধ্যেও পড়বে আল্লাহ আকবর আকুল উমায় তসমাউন কুরবানি সম্পর্কে বিস্তারিত মাসাইল ফাজাইল এগুলি আগামী জুমায় হবে ওমা আলাইন বালাগ আকুল উমা তসমাউন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী